মোহাম্মদ ইবনু শিরিন রহমতুল্লা আলাই হতে বর্ণিত যে উম্মু আতিয়া রদিল্লাহ তালানহা বলেছেন স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যু হলে তিন দিনের বেশি শোক পালন করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে